ঢেউয়ের পরে ঢেউ সাজানো ঢেউয়ের তালে গান সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান ঢেউয়ের পরে ঢেউ সাজানো ঢেউয়ের তালে গান সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান ঢেউয়ের পরে ঢেউ সাজানো ঢেউয়ের তালে গান সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান চোখের পাতা ভিজিয়ে পাহাড় সারাটা খুন কাঁদে শন শন শন শন বাতাস বহে তার নামে সুর বাঁধে চোখের পাতা ভিজিয়ে পাহাড় সারাটা খুন কাঁদে শন শন শন শন বাতাস বহে তার নামে সুর বাঁধে মাঠ ভরা ওই সোনার ফসল সবই যে তার দান সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান ঢেউয়ের পরে ঢেউ সাজানো ঢেউয়ের তালে গান সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আকাশ ভরা চন্দ্র তারা মেঘের ভেলা ভাসে খুব সকালে খুব আকাশে সূর্য মামা হাসে আকাশ ভরা চন্দ্র তারা মেঘের ভেলা ভাসে খুব সকালে পূব আকাশে সূর্য মামা হাসে যেদিকে চাই সেদিকে তার দয়ায় ফুরান সাগর নদীর ঢেউ বলে আল্লা মেঘের বান আল্লা মেঘের বান ঢেউয়ের পরে ঢেউ সাজানো ঢেউয়ের তালে গান সাগর নদীর ঢেউ বলে আল্লাহ বান আল্লাহ মেহরবান চোখের পাতা ভিজিয়ে পাহাড় সারাটা খুন কাঁদে শোন শোন শোন শোন বাতাস বহে তার নামে সুর বাঁধে চোখের পাতা ভিজিয়ে পাহাড় সারাটা খুন কাঁদে শোন শোন শোন শোন বাতাস বহে তার নামে সুর বাঁধে মাঠ ভরা ওই সোনার ফসল সবই যে তার দান সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহরবান আল্লাহ মেহেরবান ঢেউয়ের পারে ঢেউ সাজানো ঢেউয়ের তালে গা সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান ঢেউয়ের পরে ঢেউ সাজানো ঢেউয়ের তালে গা সাগর নদীর ঢেউ বলে আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান